ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرحم شهنة من الرحمن فتقول من اصلك وصلته ومن قطعك قطعته رواه البخاري ومسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الواصل بالمكافي ولكن الواصل اذا قطعت رحمه اصلها راه البخاري مسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ ওসাল্লাম আজ জুমার খোদ্বাই সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ নম্র আচরণ সদাচরণ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত উপস্থিতি যেসব মাধ্যম দিয়ে সহজেই জান্নাত পাওয়া যায় তার সবচেয়ে বড় মাধ্যম হল সদাচরণ নম্র আচরণ সম্মানিত মসজিদের মুসল্লি নেকি হিসাবে যাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম মানুষের সামনে রেখে গেছেন সেটা হল সদাচরণ নম্র আচরণ নম্র আচরণ এক ব্যতিক্রম এবাদত যার তুলনায় পৃথিবীতে আর কোনো এবাদত নেই বলে রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ফাবেমা রাহমাতিম মিনাল্লাহ লিনতালাহুম ওলাকুন্তা ফাজান গালিজ আল কাল লানফাজু মিন হাউলিক মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি বড় দয়া যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত দয়া যে আপনি মানুষের জন্য নম্র আচরণের হয়েছে আপনার আচরণটা নম্র আপনার আচরণ নরম আপনার আচরণ ভদ্র ওয়ালাউকুন্তা কাল যদি আপনি কঠোর স্বভাবের হতেন কর্কশ আচরণের হতেন আপনার স্বভাবটা যদি কর্কশ কঠোর হতো আপনার স্বভাবটা যদি নিন্দনীয় খারাপ হতো লালফজু মিন হাওলে তাহলে আপনার পাশ থেকে মানুষ সরে যেত মানুষ আপনাকে মানত না পরক্ষণে গালি দিত নিন্দা করত তো আপনার আচরণ খুব ভালো আপনার স্বভাব নরম আপনার কথা নরম এই জন্য মানুষ আপনার কাছ থেকে পালিয়ে যায় না শোনেন প্রথমত নম্র আচরণটা আল্লাহর দয়া এটা আপনি মনে করেন আর দ্বিতীয়ত মনে করেন মানুষকে ঘায়ল করার জন্য সবচেয়ে বড় বাধ্য হলো নম্র আচরণ নম্র আচরণ দিয়ে মানুষকে যত ঘায়ল করা যায় কোটি টাকা দিয়ে মানুষকে তত ঘায়ল করা যায় না যদি আচরণ খারাপ হয় আর কোটি টাকা দেওয়া হয় তাহলে কিছুক্ষণ কাজ করবে সুযোগ পেলেই সরে গিয়ে বলবে তোকে চিনি তোর কথা জানি আর যদি আপনি নম্র আচরণ দিয়ে ঘায়াল করে রাখেন তাকে সে কোনোদিনও ভুলতে পারবে না আপনার জন্য জরুরি যেটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা হলো আপনি নম্র আচরণের মানুষ এরপরে আপনাকে বলে রাখছি আপনি সরে রাখুন ফাফান হন মানুষ যদি ভুল ত্রুটি করে তাহলে আপনি তাকে ক্ষমা করুন এটা হলো আপনার জন্য তিন নম্বর জরুরি কাজ আপনি মানুষকে ক্ষমা করতে বাধ্য মানুষ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তো আপনি ক্ষমা করুন শুধু তাই নয় অস্তাক ফেরলাহ মানুষ যদি আপনাকে গালি দেয় মারে তাহলে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ও তো আমাকে গালি দিয়ে গোনা পাপ করেছে তুমি তাকে ক্ষমা করো এর নাম নম্র আচরণ আপনি তো বলবেন আল্লাহ ও আমাকে গালি দিয়েছে আমাকে বিপদে ফেলেছে তুমি তাকে ধ্বংস করো কেউ যদি আপনার বিরুদ্ধে যায় তাহলে আপনি যদি আল্লাহকে বলেন যে ওকে ধ্বংস করো তাহলে এর নাম আচরণ নয় এর নাম নম আর আচরণ নয় প্রথমত আপনি অপরাধীকে ক্ষমা করুন দ্বিতীয়ত অপরাধ করে যে অন্যায় করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ এই লোকটা যে আমাকে গালি দিয়ে অন্যায় করে পাপ করেছে এটা তুমি তাকে মাফ করে দাও এরপরে আপনাকে বলছি সাবির হোম ফিলাম পরামর্শ করে কাজ করবেন শেষে যেটাকে বলছি সেটা হলো এই যখন আপনি কোনো কাজের সিদ্ধান্ত নেবেন ফাতাবাক্কাল আল্লাহ তখন আল্লাহর উপরে ভরসা করবেন কোনো একটা কাজ করতে গেলে আল্লাহর উপরে ভরসা করবেন অত্র আয়াতে আল্লাহ তালা বেশ কিছু বিষয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সতর্ক করেছেন মানুষ যারা অন্যায় করবে আপনার সাথে আপনার উপরে আপনি তার ব্যাপারে একটু ধৈর্য ধারণ করবেন আল্লাহ তালা বলছেন অসবির আলামায়াকুলুন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলে মোহাম্মদ ভণ্ড নবী ওরা বলে মোহাম্মদ গণ ওরা বলে মোহাম্মদ কবি ওরা বলে মোহাম্মদ জাদুগার ওরা বলে এ একটা পাগল তিনশো ষাটটা আল্লাহ মাহবুদ তাকে বলছে একজন একে হত্যা করো একে কুকুর লাগিয়ে দাও একে একে ঢেল মারো তো ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন কেন আল্লাহর কি ঠেকা বেঁধেছে নাকি আল্লাহ পাল্টা প্রতিশোধ নিতে পারেন না এত কেন ওরা যা বলছে ওর ওপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা বলছে যে ঘন ওরা বলছে জাদুকা ওরা বলছে পাগল ওরা বলছে ভণ্ড ওরা বলছে রাতে ওগুলো বানায় আর সকালে বলে যে কোরআন তো পূর্বেকার কাহিনী একে পিটাও কুকুর লাগিয়ে দাও এই রাস্তায় হাঁটলে ঢেল মারবা একে করেও তাই ছেলেরা ঢেল মারে রাস্তাতে কুকুর লাগিয়ে দেয় এখন আল্লাহ বলছেন যে অসবির আলামায়া করুন ওরা যা বলছে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ ঠেকা বেঁধেছে নাকি আল্লাহ কেন বলছেন যে ধৈর্য ধারণ করুন ধৈর্য ধারণ না করলে সমাজের কিছু করা যায় না সমাজের কিছু করতে হলে ভদ্র নম্র হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে মানুষের কথার প্রতি উত্তর দিতে হবে না আল্লাহ তালা বলছেন ফসবের মোহাম্মদ আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন একজন গালি দিয়েছে তখন আপনি বারবার বলুন ওকে দেখে নিব ওকে দেখে ছেড়ে দেবো ওকে দেখে নিব ওকে দেখে ছেড়ে দেবো বেশ কিছু চেষ্টা করার পরে আপনি বলছেন আচ্ছা যাক ধৈর্য ধারণ করি এটা কি সুন্দর ধৈর্য হলো আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন মানে কিছু বলতে পাবেন না আপনি একটু থামেন দেখেন কি হয় ইসফ আলাই ইসলামের এগারো ভাই ইসফের বাপ একবকে এসে বলছে যে ইসবকে বাঘে ধরেছে আপনি তো বিশ্বাস করবেন না এই যে দেখেন ওকে যে বাঘে ধরে নিয়েছে তার জামাতে এই যে দেখেন এই দেখেন রক্ত লেগে আছে দেখেন জামাটা আমার নিয়ে এসেছি তখন ইয়াকুব সালাম বলছেন তোমরা কথা বানিয়ে নিয়েছ জামিল আমি ধৈর্য ধারণ করি তিনি তো কিছু বললেন না দাঁত ভেঙে দেবো যা কোথায় সবকে ছেড়ে এসেছি জানি চল দেখি কোথায় ছিলি কোথায় সবকে রেখেছিস ফাইজলামি করিস কোন কথা ইয়াকুব আলাই সালাম বলেননি প্রথমে বললেন হ্যাঁ তোমরা কথা বানিয়ে নিয়েছ আমি ধৈর্য ধারণ করি অনেক দিন পরে শোনা গেল বারো চোদ্দ বছর পরে যে মিশরের নেতা নতুন বাদশা খাওয়ার দিচ্ছে তো দশ ভাই গেছে খাওয়ার আনতে তো নেতা বলেছে তোমাদের আর ভাই আছে নাকি হ্যাঁ আছে আমাদের একজন ভাইয়ের নাম বিনিয়ামিন আমার আব্বা তাকে কোথাও যেতে দেয় না এই শোনো তাকে না তাকে না নিয়ে আসলে খাওয়ার দিব না আব্বা তাকে দেওয়াই লাগবে তাকে দেওয়াই লাগবে না হলে ওরা খাওয়ার দিবে না তো বেনিয়ামিনকে সাথে নিয়ে গেছে তারপরে বেনিয়ামিনের ব্যাগের ভিতরে একটা স্বর্ণের পাত্র দিয়ে দিয়েছে এরা যখন প্রায় বের হয়ে গেছে গুলিস্তান পর্যন্ত কথার কথা ওখানে গুলিস্তানের কথা নেই গুলিস্তান পর্যন্ত গেছে তখন নেতার বাড়ি থেকে একটা লোক দড়িয়ে গেছে হ্যাঁ চোর চোর চোর চোর চোর তোমরা আমাদের জিনিস চুরি করে পালাচ্ছ তখন ওরা এগারো ভেবেছ বলো কি তুমি আমরা চোর মানে ওরা তো সব নবীর ছেলে একুবালাই সালামের ছেলে চোর এটা তো হতেই পারে না হ্যাঁ অবশ্যই দেখো তোমাদের ব্যাগ তদন্ত করো দেখা গেল একজনের ব্যাগে ওই স্বর্ণের পাত্রটা পাওয়া গেল সে হলো বেনিয়ামিন কি করা লাগবে আমার আব্বার তো নীতি যে চোর তাকে যার বাড়িতে চুরি করেছে তাকে রেখে দিতে হবে তার বাড়িতে হলো ওই বাড়ির গোলাম তো ঠিক আছে তাহলে বিনিয়ামিনকে আমার কাছে রেখে দাও তখন বড় ভাই বলছেন না আমাকে রাখেন আমাকে রাখেন আমার বাপ আমাকে কি বলবে আমাদেরকে তখন ইসব বলছেন না না আমি জুলুম করি না যে চুরি করেছে তাকে রাখবো এবার দশ ভাই গিয়ে একব আলাই ইসাল্লামকে বলছে বুনিয়ামিন চুরি করেছে সে আটকা পড়েছে বেনিয়ামিন চুরি করেছে সে আটকা পড়েছে তখন ইয়াকুব আলাই সাল্লাম বলছেন বলো কি তোমরা কথা বানিয়ে নিয়েছ সাবরুন জামিল আমি ধৈর্য ধারণ করি এই ছাড়া আর কিছু বলেননি এর নাম ধৈর্য সবাই বলা বলি করছে আয়েসা জেনা করেছে নজরুল্লাহমিন সমাজে বলা বলি করছে আয়েসা রাজি আল্লাহ তালা জেনা করেছে ইফকের ঘটনা সমাজে ছড়িয়ে পড়েছে তো মোহাম্মদ সাল্লাম কে গিয়ে বলছেন আয়েসা তুমি যদি অন্যায় করেই থাকো তাহলে বলো যে করেছি আর যদি বলো যে আর যদি না করে থাকো তাহলে বলো যে করিনি তখন আয়েসার আল্লাহ তালান হচ্ছেন বলেন কি এই সমাজে যদি আমি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না আর যদি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আপনি আমাকে এভাবে বলেন মানে আয়েসারজি আল্লাহ আনহাকে আল্লাহর নবী বলছেন আয়েসা তুমি যদি জেনা করে থাকো বলো যে করেছি আর যদি না করে থাকো তাহলে বলো যে করিনি তখন আয়েসারজি আল্লাহ তালা আনহা বলছেন বলেন কি আপনি এই সমাজে যদি আমি বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য আর যদি বলি না তাহলে জনগণ বলবে কইরা বলছে না সাবরি কাসাবরে আবে ইসব আমার ধৈর্য ইসবের বাপের ধৈর্যের মতো দেখি কি হয় আপনার কথার কোনো উত্তর নাই এখানে আয়েসারাজিয়াল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথার উত্তর দিলেন না উনত্রিশ দিন পরে আল্লাহ তালা করণ নাজির করে বলছেন আয়েসা জেনা করেনি আয়েসারজিয়াল্লাহ তালানহা বলেন উনত্রিশ দিন যাবত আমার চোখের পানি বন্ধ হয়নি জাতি বলে কি আমি অন্যায় করেছি মানে উনত্রিশ দিন পরে আল্লাহ তালা কোরআন নাজিল করে বলছেন যে আয়েসা অন্যায় করেননি তা আয়েসা রাজি আল্লাহ তালান বলছেন আমার ধৈর্য ইসপের বাপের ধৈর্যের মতো আমি আপনাকে বারবার যেটা বলছি সমস্যা আসুক হইচয়ে আসু আপনি মুখ খুললেন কেন আপনি এত গরম হচ্ছেন কেন বিদ্যারও গরম দেখাবেন না বুদ্ধিরও গরম দেখাবেন না টাকারও গরম দেখাবেন না তার নাম ধৈর্য আপনি একটু থামেন না ধৈর্য হচ্ছে ভালো আচরণের বহিঃপ্রকাশ আর যখনই আপনি কিছু করে ফেললেন বলে ফেললেন তখন এটা হলো অহংকার এটা নাম ক্ষমতা তখন আর ভালো আচরণ নেই ধৈর্যের বহু বহি প্রকাশ হচ্ছে সদাচরণের বহি প্রকাশ হচ্ছে ধৈর্য ধারণ করা ধৈর্যই মূলত মানুষকে সঠিক পথে নিয়ে যায় সমন্বিত মসজিদের মুসল্লি মহান আল্লাহ বলেন জাদিল হুম্বিল্লাতি হে আহাসান আপনি প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর বলবেন তোমাকে আমি দেখে নিব তুমি এভাবে বলো মানে ভাইজান মনে কিছু না আপনি তো কিছু করিনি আপনি এভাবে বললেন এটা হলো উত্তর হ্যাঁ তুই দেখে নিবি মানে আমিও তোকে দেখে নিব এটা আর হলো না আমি তো কিছু বুঝতে পারলাম না ভাইজান আপনি এভাবে বললেন আপনি আমার ভুল ত্রুটি দেখলে ক্ষমা করবেন এটা হলো সুন্দর যা দিল হুমবিল্লাতি হে আসান ও যা বলেছে তার চেয়ে আপনি সুন্দরটা বলবেন তাহলে হলো ভালো আচরণ না বুঝাতে না পারলে তো কিছু করার নেই তবু চেষ্টা করছি আপনিও মানুষ আমিও মানুষ যদি কিছু আগাতে পারি তবে আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি আপনি একটু মনোযোগ সহকারে শোনেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি মানুষের অন্তরটা পরিবর্তন করে দাও তাকে সহজ করে দাও তুমি তো পারো তুমি তো সবকিছু করতে পারো তুমি তো সর্বশক্তিমান তুমি যা ইচ্ছা তাই করতে পারো তুমি একক সত্তা তুমি সবকিছু করতে পারো আমার এই মসজিদের দিনই ভাই বোনদেরকে তুমি নম্র ভদ্র সুন্দর করে দাও তুমি পারো তুমি এই দাবি কবুল করো আল্লাহ মহান আল্লাহ বলেন ইদফা বিল্লাতি আহসান ও যা বলেছে তুমি ওইটাকে তার চেয়ে সুন্দর দিয়ে প্রতিহত করো তাহলে ওর মাঝে আর তোমার মাঝে যে শত্রুতা হিংসা হয়েছে এটা উল্টে দিয়ে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে এ কথা আল্লাহ বলেন ও যা বলেছে তার চেয়ে তুমি সুন্দরটা বলো তাহলে ওর মাঝে আর তোমার মাঝে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে তখন কাজ করে আরাম পাবা সমাজের কাজ করে আরাম পাওয়া পারিবারিকভাবে আরাম পাওয়া আর সব সময় যদি তোমার পিছনে আর একজন গুতাই তাহলে তোমার খালি বদনাম করতে করতে সময় যাবে বিরোধিতা করতে করতেই সময় যাবে দেখেন এই কথাগুলি আল্লাহ বলছে আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আর রাহেম মিনার রহমান নম্র আচরণ সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে রাহমান শব্দের অর্থই হচ্ছে নরম দয়ে তো এই সদাচরণ শব্দটা রাহমান থেকে বের হয়ে এসেছে তো রাহমান বলেন আল্লাহ বলেন মান অসালাকে অসালত এই সদাচরণ এই নম্র আচরণ শোনো আমি রহমান বলছি আল্লাহ বলছি তোমাকে যে নিবে আমি তাকে নিব অমান কাতাকে কাতাতহ এই নম্র আচরণ এই সদাচরণ শোনো তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব যার নম্র আচরণ নেই তার আল্লাহ নেই ওই এমনিতে খাই থাকে ডোম চামার লুচ্চা গুন্ডা বদ জালেম যেভাবে খাই এও সেভাবে খাই দুনিয়াতে খেতে কোনো সমস্যা হবে না তো তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব আয়েশা বলেন আর রাহেমা মোয়াল্লা কাতুন নম্র আচরণটা আর সাথে এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে নম্র আচরণটা এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে ঝুলছে নম্র আচরণ যেন একটা আকার আকৃতি নিয়ে আর্স ধরে ঝুলছে আয়সার জিয়াল্লাহ তালানহ বলেন এরপরে নম্র আচরণটাই বলে মান অসালানি অসালাহুল্লাহ অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন আপনার স্ত্রী যেন কাজের মেয়েকে কোনোদিন গালি না দেয় কাজের মেয়ের যদি আচরণ বুঝতে পারেন দিয়ে চলবে না তাহলে ছেড়ে দেন তার সাথে আপনি খারাপ আচরণ করেন কেন রিক্সাওয়ালার সাথে আপনার এত গন্ডগোল কেন রিক্সাওয়ালাকে আপনার সব টাকা নিয়ে নেবে আচ্ছা, এখানে উঠেছেন আপনি ওই গুলিস্তানে নামলেন বলে কত ভাড়া তিরিশ টাকা হ্যাঁ বিশ টাকা ভাড়া তিরিশ টাকা চাওয়া এই সেই এতখানি কেন এখানে তো বিশ টাকা নেয় গো তো তুমি কিছু কম নিবা কি জি না ও তো আপনার সব টাকা চায়নি একজন রিক্সাওয়ালা আপনার কাছে কত টাকা চেয়েছে এ কোন ধরনের হিসাব আপনার দিন রাত আপনার রিক্সাওয়ালার সাথে গন্ডগোল হয় তার মানে চাপানগঞ্জের ভাষাতে এরকম মানুষ মানুষই না ও মানুষই নয় ওর রিক্সওয়ালার সাথে এত গন্ডগোল হয় কেন ওর কাছে কি আচরণ আছে কি আচরণ আছে রিক্সাওয়ালা কি পকেটে সব টাকা নিয়ে নেবে তাহলে আপনি আর রিক্সাওয়ালার মধ্যে পার্থক্য হলো কি একটা রিক্সার সাথে আর একটা রিক্সা বেঁধে গেছে তখন এই রিক্সাওয়ালা এত বলা বললো তাকে একটু পরে এরই চাকাটা আর একজনের সাথে বেঁধে গেছে তখন ও যে একে বললো খুব বললো এটা আপনার দিন চোখে দেখছে আশ্চর্য মনে হচ্ছে এক পাগলামি কারবার তার মানে তাদের কাছে আচরণ নেই তারা এভাবে চলে চলে পশু প্রাণীর মতো থাকে খায় ঢাকা চিড়িয়াখানাতে একটা প্রাণী আছে হায়ানা সবচেয়ে খারাপ হিংসু কুকুরের মতো এই প্রাণী বাংলাদেশে অন্যান্য চিড়িয়াখানাতে আছে নেই আমার ধারণা শুধু এখানে আছে দেখা আসিয়ান কুকুরের মতো হাড় চাবিয়ে খায় যখন মানুষ আচরণে খারাপ হয়ে যায় তখন বলে হায়ানার আচরণ ও হিংসুক ও কোন সময় আর একটা প্রাণীর ভালো চায় না সম্মানিত মসজিদের মুসল্লি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন নিশ্চয় মোমেন পুরুষ মোমেন নারী নিশ্চয় মোমেন পুরুষ মোমেন নারী নম্র আচরণ দিয়ে তাহাজুদের নেকি অর্জন করে নম্র আচরণ দিয়ে রোজার নেকি অর্জন করে একজন মানুষ তাহাজুদ পড়ে যত নেকি পায় সদাচরণ দিয়ে তত নেকি হয় একজন মানুষ রোজা থেকে যত নেকি পায় সদাচারণ দিয়ে তত নেকি হয় আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা আবিতে বলেছেন আমি আপনাকে ওখান থেকে বাংলা করে শোনাচ্ছি এ হাদিস হাদিস গ্রন্থে আছে পড়ে আপনি উপদেশ বইটা পড়ে দেখেন সেখানে আছে বই তো পড়েন না মনে হয় কোনো সময় নাকি আচ্ছা যদি আপনি না পড়েন তো কিনা কাউকে দিয়ে দিন ও যদি পড়ে কৃপণতা করেন কেন কৃপণতা কেন করেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দিন রাত একটা কথা বলতেন আল্লাহ বখল আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই দিন রাত বলতেন এ কথা তার মানে কৃপণতা এমন একটা ধ্বংসাত্মক স্বভাব যে স্বভাবে মানুষকে জাহান নামে নিয়ে যায় কৃপণতা খুব ধ্বংসাত্মক স্বভাব রিক্সা চালিয়ে যদি বিশ টাকা ইনকাম করেন তারও একটা টাকা দান করে দেবেন ফকির মিসকিনকে কমি খারিজি মাদ্রাসায় খালি ফকির চালে বলছে মাফ করো মাফ করো সবাই যদি মাফ করো বলেন তো কি খাবে এই স্বভাব হলো ঠিক নয় বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে এই পরিমাণ কিছু পয়সা বের নিয়ে বের হবেন যে ফকির মিসকিন গাড়ি থামলে চালে যেন কিছু দিতে পারে শুধু মাফ করা স্বভাব এইটা ভালো নীতি নয় এই গতি ভালো নয় আবদুল্লাহ আমর রাজিয়াল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর বনমন কুলাফিকা ফালা আলাইকামা ফাতা কামিনার দুনিয়া চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটে যদি জিনিস থাকে আর যদি কিছু না থাকে গাড়ি বাড়ি বউ ছেলে মেয়ে তবুও ভালো চারটে থাকে এক হিফজ আমানতে না আমানতের রক্ষা এটা খুব কঠিন জিনিস সভাপতি সাহেবকে মসজিদের সভাপতি সাহেবকে বললাম যে বিশ হাজার টাকা থাকলো এটা রাখেন কয়দিন পরে আমরা ইট কিনবো তখন নিব তো তিন বছর পরে বলছি সভাপতি সাহেব টাকাটা দেন তো মসজিদের সভাপতি ওই টাকাটাই বের করে দিয়েছে এর নাম মূলত আমানত মনে অন্যটা দিতে পারেন চেক লিখে দিতে পারেন এই যাও ব্যাংক থেকে নিয়ে আসেন এটা করতে পারেন তবে আসলেই আমানত হচ্ছে ওই টাকাটাই ফেরত দিবেন এর নাম আমানত এটা আছে যার জান্নাত আছে তার দুই হুসন খালিকাতিন ভালো আচরণ যার সদাচরণ যার জান্নাত তার সদাচরণ যার ইহকাল তার সদাচরণ যার পরকাল তার নম্র আচরণ যার জান্নাত তার তিন শিল্প হাদিসিন সত্য কথা সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার সত্য কথা যার জান্নাত তার চার হিফাতুন ফি দোয়ামাতিন বৈধরুজি বৈধরুজি যার ইহকাল তার বৈধরুজি যার পরকাল তার বৈধরুজি যার জান্নাত তার নওয়াসিবনে সামান রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী আল্লাহ নবী একটু বলেন তো আল্লাহর নবী নেকি কি জিনিস মালবির আল ইসম নেকি কি জিনিস আর পাপ কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো আমাদেরকে নেকি কি জিনিস আর পাপ কি জিনিস তখন আল্লাহ রসুল উত্তর বলছেন আল বীর হসনুল খলক নেকি হলো ভালো আচরণ নেকি হলো সদাচরণ নেকি হলো নম্র আচরণ চার লক্ষ টাকা খরচ করে হজ করে নেকি করলে যত নেকি হবে নম্র আচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি হবে রামাজান মাসে রোজা শ্যাম থেকে যত নেকি হবে নম্র আচরণে তার চেয়ে বেশি নেকি হবে নম্র আচরণ একটা ভিন্ন ধরনের এবাদত কোন এবাদতের সাথে টিকবে না কেন জানেন নম্র আচরণ দিয়ে সমাজ ভালোভাবে চলে নম্র আচরণ যার তাকে সবাই বলে ও ভালো তার মানে সবার আশীর্বাদ আর যখনই আপনি বলেছেন এক না ভেঙে দেবো তুমি এটা তার মনে থেকে যাবে তখন সুযোগ পেলে বলবে ওকে দেখে নিব এই যে অভিশাপ ওর এই করব ওর সেই করব আপনার এক কথাই সমাজে ভেসে বেড়াচ্ছে এইভাবে আপনি বললেন কেন নম্র আচরণ যদি মায়ের খায় তাহলে অভিশাপের শেষ নাই আর নম্র আচরণ যদি বহাল থাকে আপনাকে সবাই বলবে ভালো এই জন্য নম্র আচরণের কি আশ্চর্য আবু হরাহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লামকে বলা হলো আল্লাহ রসুল বললেন জান্নাতে কতগুলি ঘর আছে বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক টক টক টক করছে এত উন্নত মানের দামি ঘর তখন সাহাবিগন বলছেন লেমান হাজিহি এত দামি ঘর কে পাবে এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমান আলানান কালামা যার মুখের ভাষা নরম যার নম্র আচরণ সে পাবে যার নম্র আচরণ সে পাবে যার স্বভাব ভালো যার আচরণ ভালো সে পাবে তাহলে দামি ঘর পাচ্ছে যার নম্র আচরণ যেটে বড় বড় এবাদত দিয়ে হয় না নম্র আচরণ দিয়েই সেটা হয় নম্র আচরণ একটা আশ্চর্য ধরনের এবাদত ব্যতিক্রম এবাদত সম্মানিত মসজিদের মুসল্লি নম্র আচরণের বিষয়টি আপনার সামনে গুরুত্ব সহকারে পেশ করছিলাম আল্লাহ তুমি আমাদেরকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান করো আল্লাহ মামিন আল্লাহ সাল্লি আলহ মুবারক আলহ আলহামদুলিল্লাহ ওয়াহদা অসলাতাম আলাম আল্লাহ নবী বাদা নম্র আচরণ একটা আশ্চর্য ধরনের ব্যতিক্রম এবাদত আবু দারদার জি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন বিচারের মাঠে মোমেন পুরুষ মোমেন নারীর দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো নম্র আচরণ বিচারের মাঠে মোমেন পুরুষ মোমেন নারীর দাড়ি পাল্লায় যেটা সবচেয়ে ভারী নেকি হবে সেটা হলো নম্র আচরণ নম্র আচরণের চেয়ে ভারী নেকি পৃথিবীতে আর কোনোটা নেই আল্লাহ নবী একদিন কথাতে কথা প্রসঙ্গে বলছিলেন কালেমা তানে দুইটি শব্দ আছে হাবিবা তানে অতীব প্রিয় তানে অতীব হালকা তানে ফিল্মি জানে দাঁড়ি পাল্লায় অতীব ভারী মাত্র দুইটি কথা দাঁড়ি পাল্লায় অতীব ভারী একটা হলো সুবহান আল্লাহ অবেহামদিহি আর একটা হলো সুবহান আল্লাহ আজিম এই দুটা শব্দ দাঁড়ি পাল্লায় যত ভারী অন্য কিছু তত ভারী নয় এর পরেও আল্লাহ রসুল বলছেন পৃথিবীতে এমন কোন নেকি নাই যেইটা সদাচারণের চেয়ে নেকির পাল্লায় ভারী হতে পারে কি দিয়ে বুঝাই আপনাকে আমি কোটি টাকা দানের নেকি যত ভারী নম্র আচরণের নেকি তার চেয়ে কোটি গুণ বেশি ভারী হজ করা নেকি যত ভারী নম্র আচরণের নাকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী কি দিয়ে বুঝাই আপনাকে আমি নম্র আচরণ কি জিনিস রামাজান মাসে রোজা থেকে দান খায়রাত করে তাসবি তাহালিল করে এ নাকি যত ভারী নম্র আচরণের নেকি তার চেয়ে কোটি গুণ বেশি ভারী কথা আমি বলিনি বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমি একজন অনুবাদক মাত্র আবু সাইদ খুদির রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আনা জাইমুন বাইতিন ফিল জান্না লেমন তারাকাল মেরাহা ওয়াইন কানাম ঐকান পৃথিবীর মানুষ শুনে রেখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তর্ক মানে আব্দুল রাজাক সাহেব এটা বলেছে আরে না না এটা বলেছে আরে না এটা বলেছে আরে না এটা বলেছে এর নাম তর্ক যখন আপনি বললেন যে আব্দুল রাজাক সাহেব এটা বলেছেন তখন আর একজন বললো আরে না এটা বলেছেন ও আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এর নাম চুপ হয়ে যাওয়া আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম জীবনে কোনোদিন সামাজিক কথা নিয়ে কারো কোনো কথা নিয়ে তর্ক লিখতে হবেন না যখনই আপনি বলার সাথে সাথে আরেকজন ধরে বসেছে মুখ বন্ধ করেন আল্লাহ নবী বলছেন আপনাকে আমি একটা জান্নাতে ঘর নিয়ে দিব এটা জিম্মেদার তিনি কিভাবে নিয়ে দিবেন সেটা তার ব্যাপার তবে আপনি মুখ বন্ধ করেন আগে তারপরে জান্নাত হবে আমি অনবাদক জীবনে কোনোদিন তর্কে লিপ্ত হবেন না সত্য হলেও আপনি বলার সাথে সাথে আর যখন ধরে বসেছেন আচ্ছা ঠিক আচ্ছা, আছে আচ্ছা। দুই তবে বাইতিন ফিওয়াস্তিল জান্না লেমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাজে কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করে হলেও আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব মজাক করেও মিথ্যে যদি না বলে তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব রাসুল সাল্লাম বলেন তাল কোন মহিলা তার বাচ্চাকে বলল আব্বু আসো আব্বু আসো এই যেন এই যেন আব্বু এই জানো আব্বু এই যেন বাচ্চা দড়িয়ে চলে এসেছে বাচ্চাকে কিছু না দিয়ে কোলে তুলে নিয়েছে আমি কাঁদে বাসে হচ্ছে মিথ্যাবাদিনী মহিলা আল্লাহ নবী বলছেন এবার বাচ্চাটাকে বলছে আব্বু আসো আব্বু এই যে নেও আব্বু এই যে নেও বাচ্চা দড়িয়ে চলে এসেছে মা বাচ্চাকে কোলে নিয়েছে হাতে কিন্তু কিছু ছিল না কিছুই দেয়নি ও হচ্ছে মিথ্যাবাদী মহিলা আমি মনে হয় বুঝাতে পারি না আপনাকে আপনাকেও সাবধান করছি আপনি যখন বাজারে যাচ্ছিলেন তখন মেয়ে বলছে আব্বু আমি এই নিব সেই নিব তখন আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আম্মু আমি আনছি আপনি যদি না আনেন তাহলে আপনি একজন মিথ্যাবাদী পুরুষ আপনি মিথ্যুক আপনি কথা বললেন কেন আপনি স্বাভাবিক মনে করেন জি না আপনি বলেন যে আম্মু আজকে তো একটু ব্যস্ততা আছে আর একদিন দেখবো এই কথা বলেন আপনি আনবো বললেন কেন আনবো বলেছেন বাড়ি চলে এসেছেন আবার বাজারে যান মেয়ের সাথে আপনি অদা করেছেন আপনি মনে করিয়েন না যে আমার মেয়ে চুমা খায় সেই জন্য এটা অদা নাই এটা অদা আমি বুঝাতে পারি না মেয়ে দুধ খায় মেয়ে একশোবার চুমা দেন এর অর্থ এই নয় যে আপনি তার সামনে মিথ্যা কথা বলতে পারবেন বল হিসাব আপনি মেয়েকে বলেন আম্মু এখন ব্যস্ততা আছে এখন হবে না পরে এ কথা বলেন আপনি কেন বললেন আনবো রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বলে আলাল জান্না লেমানা হাসানা খোলো কাহু আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জান্নাতুল ফেরদৌস নিয়ে দিব ওই লোককে যে তার আচরণ ভালো করল কিভাবে জান্নাতুল ফেরদৌস নিয়ে দিতে হবে সেটা আমি দেখব কিভাবে জান্নাতুল ফেরদৌস নিয়ে দিতে হবে সেটা আমি দেখব তুমি আচরণ ভালো করো জান্নাত ফেরদৌস নিয়ে ধরো আমার ব্যাপার ভালো আচরণ কি জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিভাবে যে বুঝালে আপনি বুঝতে পারতেন রিক্সাওয়ালার সাথে কোনোদিন মোটা কথা বলবেন না স্ত্রীর সাথেও নয় সব জায়গাতে সবচেয়ে যেটা বেশি কাজ করে শয়তান সেটা হলো স্বামী স্ত্রীর মাঝে মিনিটের মধ্যে গন্ডগোল লাগিয়ে দেয় শয়তান প্রত্যেকদিন সকালে ইবলিশ তার চেয়ারটাকে আটলান্টিক মহাসাগরের উপরে রাখে সব শয়তানকে ডাকে গিয়ে ডেকে বলে যে পাপ করাও সবাই এসে রিপোর্ট দেয় যাবো না আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি আমি এই পাপ করেছি তখন ইবলিস বলে আরে যাও এটা কিছু হয়নি যাও এটা কিছু হয়নি আরেকজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছে যেমন বলা একবারে চ্যাপ থেকে লাভ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে বলে তুমি একটা কাজ করেছো কাজে স্ত্রীর সাথে খারাপ আচরণ দেখাবেন না এই জন্য আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো পুরুষ হই যে স্ত্রীর কাছে ভালো সবচেয়ে খারাপ পুরুষ হই যে স্ত্রীর কাছে খারাপ সবচেয়ে ভালো পুরুষ হই যে স্ত্রীর কাছে ভালো সবচেয়ে খারাপ পুরুষ হই যে স্ত্রীর কাছে খারাপ সদাচরণ বাপ মা এবং স্ত্রী এই দুইজনের কাছে বেশি তারপরে ভাই ভাই তারপরে এতিম প্রতিবেশী এগুলোর সাথে সদাচরণ হতে হবে সময়ের ব্যবধানে আজকের জন্য জরুরি আরো কয়েকটি অংশ আপনাদের বর্তমান অবস্থার উপরে আপনাকে আমি আরো সতর্ক করছি উপস্থিত যে বিপদে পড়েছেন আপনারা বিশেষ করে এই মুহূর্তে যে বিপদে আছেন সেই বিপদের ব্যাপারে আপনাকে বলি এত বিপদে যে কেন পড়ছেন আমি বুঝতে পারি না এতে বাপের তো জমি জায়গা নষ্ট হবে না কেউ তো দখল করে নিবে না বাড়ি ঘর কেউ লিখে নেবে না এই বিপদে কেন পড়ছেন আপনি আবু হরাহ বলেন রাসুল সাল্লাহ আলহাম বলেছেন তুফতাহ আবু আবুল জান্নাল ইসনাইন ইয়ামাল খামিস বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয় আটটা জান্নাত আছে দরজা আছে এরকমই যেদিন বৃহস্পতিবার আর সোমবার হয় সেদিন সব দরজাগুলো খুলে দেওয়া হয় যারা সেরেক করেনি এছাড়া যত মানুষ ক্ষমা চাই পুরুষ নারী সবকে আল্লাহ বলেন যাও ক্ষমা যাও ক্ষমা যাও ক্ষমা যেই ক্ষমা চাই সেরেক ছাড়া তাকে বলে যাও ক্ষমা যাও ক্ষমা যাও যেমন আপনারা সাতাইশে রামাজান যারা বিশেষ করে ঢাকা দিয়ে বংশাল বিশেষ করে শরীরটলা সাতাইশে রামাজানে দান করবে টাকা পয়সা নে বসে আছে যত ফকির আছে না পাঁচ টাকা দশ টাকা যায় দেখ তা আমি বলি না আপনার কাজটা ওরকমটা তো ব্যতিক্রম বৃহস্পতিবার সোমবার যখনই মানুষ আল্লাহকে বলে আমার ভুল হয়েছে তা আল্লাহ বলেন ঠিক আছে যাও মাফ করলাম যদি সেরেক না থাকে এর পরে যেটা কথা সেটা জরুরি কথা ইল্লা রাজুলান কানা কে শাহনাও তবে দুই ভাইয়ের মাঝে যেটাই হিংসা রয়েছে যেটা এখন করছেন এটা খালি হিংসা জন্মে খালি একজন আর একজনের বিরুদ্ধে কথা বলা লাগে ও এসে বলছে শুনেছেন এ কথা বলছে তো ওখানে আরেকজন এসে বলছে শুনেছেন এ কথা তো বলছে খালি এগুলো খালি গোতাগুতি খালি গোতাগুতি খালি হিংসা এই বিপদে পড়ছেন কেন আমি বুঝতে পারি না বাপের জমি জায়গা নষ্ট হবে না কিছুই হবে না বাড়ি ঘর নষ্ট হবে না সবারই ক্ষমা হয়ে যায় তবে আপনার আর আমার আপনার আর আমার মধ্যে হিংসা আছে যে একজন আর একজনকে ডাউন করতে চাচ্ছি এই জন্য আমার আর আপনার মধ্যে হিংসা আছে এইটা হবে না আল্লাহ তালা বলেন ফেরেস্তারা থামো একটু থামো ওরা একটু মীমাংসা করুক ওরা ভালো হয়ে যাক আমজেরু হা যায়নে আইয়াস্তালেহা ফেরেস্তারা থামো থামো থামো থামো একটু থামো ওরা আপোষ হয়ে যাক আমজেরু হা যায়নে আইয়াস্তালেহা ফেরেস্তারা থামো থামো থামো একটু থামো থামো ওরা আপোষ হয়ে যাক আবু দাউদ না সাইদ তিরমিজি ইবনু মাজা কি যে আপনাকে আমি বুঝালাম আমি যদি বুঝাতে না পারে আমি অক্ষম হাদিস তো হাদিস গ্রন্থে আছে আপনাকে আমি কি দিয়ে বুঝাই তাহলে বৃহস্পতিবার আর সোমবারে সবাই ক্ষমা পাচ্ছে খালি পাচ্ছে না ওরা যাদের ভিতরে হিংসা আছে যারা একজন আর একজনের মুখামুখি চলে এরা পাচ্ছে না তবে আল্লাহ বলছেন থামো থামো থামো জাহান্নামি বলো না একটু থামো দেখো তো ওরা কি করে ওরা কি করে দেখো তো ওরা কি করে তিনবার একই কথা বলেছেন আমি অনবাদক কি দিয়ে আপনাকে আমি বুঝাই এতে আরেকটা বিপদ আছে যাকে তাকে বলা লাগে আচ্ছা ঠিক আছে আপনারা কাজ করেন না আমি এই করে দেবো সেই করে দেবো অদা অঙ্গীকার যেটা মানুষ টিকতে পারে না আপনারা কাজ করেন না এই করব সেই করব এটা অদা অঙ্গীকার আনাস রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাম বলেছেন লেকুল্লে গাদের যারা মানুষের সাথে ওয়াদা অঙ্গীকার করে তারপর বাস্তবায়ন করে না তার জন্য বিচারের মাঠে একটা পতাকা হবে পতাকাটা বড় হবে গাদ্দারি অনুপাতে তার পিছন দিকে পতাকা পতাকাটা দেওয়া হবে সবাই দেখে বুঝতে পারবে পতাকা কিন্তু শুধু আপনাদের দেশে নয় বিচারের মাঠে থাকবে আপনি মনে করছেন যে শুধু বাংলাদেশের পতাকা চলে পৃথিবীতে পতাকা চলে যে না বিচারের মাঠে পতাকা থাকবে তো বিচার মাঠে পতাকা থাকবে কার যে গাদ্দার তার যে মানুষের সাথে অদা করেছে বাস্তবায়ন করেনি ওই সময় পর্যন্ত করেছে তারপর খোঁজই নেয় নেয় কাজ করিয়ে নিয়েছে অনেকদিন পর একদিন দেখা হয়েছে আসসালাম আলাইকুম কে তোমাকে আমি চিনতে পারলাম না কেন আপনি চিনতে পারেন না এই বিপদে পড়িয়েন না এটা হলো গাদ্দারি করা তখন আপনি বলেন এত বড় গাদ্দার সবকিছু বললাম একথা আল্লাহর নবীও বলছেন সবার পিছনে একটা করে পতাকা দেওয়া হবে পতাকাটা বড় হবে গাদ্দারি অনুপাতে যে যত বড় গাদ্দার পতাকা হবে তত বড় বোখারি মুসলিম আজকের আলোচনার শেষ হাদিস আবু মুসা আসারি রাজিয়াল্লাহ আনহ বলেন রসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন আর বাউন ফি উম্মাতি মিন আমরিল জাহেলিয়া লায়াত রুকুনাহুন না আমার উন্মতের চারটা কাজ থাকবে জাহেলি কাজ বন্যতার যুগের কাজ বর্বরতার যুগের কাজ অসভ্যতার যুগের কাজ অমানুষের কাজ পশু প্রাণীর কাজ আমার উন্মাতের মাঝে থাকবে চারটা কাজ পশু প্রাণীর কাজ অমানুষের কাজ খারাপ মানুষের কাজ নিম্ন শ্রেণীর মানুষের কাজ বন্যতার যুগের কাজ বর্বরতার যুগের কাজ এক আল ফাকর বিল আসাবে নিজের বংশের গৌরব আমরা তো এই করেছি আমরা তো সেই করেছি আমরা কি করিনি হ্যাঁ তুমি জানো না আমরা এই করেছি আমার বাপ এই করেছে আমার দাদা এই করেছে এটা হলো পশু প্রাণীর কাজ এটা হলো অমানুষের কাজ এটা হলো জাহেলেদের যুগের কাজ এটা হলো বন্যতার যুগের কাজ এটা হলো বর্বরতার যুগের কথা এক দুই নবীল আনসাবে বংশের নিন্দে অপর বংশের নিন্দে ছিল না ওর বাপ কত খারাপ ছিল ওরই তো বেটা ছিল না নাকি ওর বাপ কর দাদা কর চোদ্দ গোষ্ঠীকে চিনি দুনিয়ার খারাপ এটা হলো বর্বরতার যুগের কাজ এটা হলো বন্যতার যুগের কাজ এটা হলো অমানুষের যুগের কাজ এটা হলো পশু প্রাণীর কাজ তিন আল ইস্তিস নজুমে তারা দেখে পানি এই তারা উঠেছে এখন পানি হবে এটা জাহিলেতের যুগ কাজ চার আর নেহা ছেলে মেয়ে মরলে কাঁদা একবারে বাপরে মারে করে কাঁদা এই চারটা হচ্ছে জাহিলেতের যুগের কাজ তার প্রথম দুটা হচ্ছে আমাদের সাথে লেগে আছে এই কাজ করে বিপদে পড়িয়েন না সম্মানিত মসজিদের মুসল্লি যখনই আপনি কারো ব্যাপারে বলবেন যে অমুক বংশের এই খারাপ সেই খারাপ তখন আপনার ভিতরে সদাচারণ তো নেই নেই এটা হলো পশু প্রাণী কুকুর শ্রীকালের কাজ আর যখনই আপনি বলবেন আপনি আমাকে চিনেন না আমার বাপ এই করেছে আমার মা এই করেছে আমার দাদা এই করেছে এটা হলো জাহেলেতের যুগের কাজ এটার নাম অহংকার মানে এই জাহান নামে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য যুগ পড়লেও হবে না হজ করলেও হবে না তাহাজ করলেও হবে না হজ করলেও হবে না এরকম আচরণের মানুষ জাহান নামে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য সম্মানিত মসজিদের মুসল্লি এবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম সুন্দর এবাদত নম্র আচরণ সদ আচরণ সদাচরণ নম্র আচরণের নেকি যত ভারী পৃথিবীতে আর কোনো এবাদত নেই যার নেকি তত ভারী সম্মানিত মসজিদের মুসল্লি নম্র আচরণ দিয়ে মানুষকে যেভাবে ঘায়াল করা যায় পৃথিবীর কোনো কিছু দিয়ে মানুষকে সেভাবে ঘাল করা যায় না যখনই মানুষ নিজের অহংকার করে তখন নম্র আচরণ আর থাকে না যখনই মানুষ মানুষের নিন্দা করে তখন তার ভিতর আর নম্র আচরণ থাকে না পরকালের স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে জান্নাত পর আশাই জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে মসজিদের সকল মুসল্লি দিনী ভাই বোনকে আন্তরিকভাবে জানাচ্ছি ভবিষ্যৎ আর কোনোদিন মানুষের সামনে গরম হয়ে উপেক্ষা করে নিন্দা করে কথা বলবেন না সম্মানিত মসজিদের মুসল্লি দিনী মুসলিম বোন যারা আপনারা মহিলা মানুষ সলাত আদায় করতে এসেছেন আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা কোনো প্রতিবেশী কোনো মহিলার উপরে উপেক্ষা করে কথা বলবেন না আপনারা কাজের মেয়ের নিন্দা করবেন না কাজের মেয়েকে গালি দিবেন না কাজের মেয়েকে মারার চেষ্টা করবেন না সম্মানিত মসজিদের মুসল্লি মানুষ যখন সদাচরণের অধিকারী হয় তখন সবার কাছে প্রিয় হয় আল্লাহর কাছে প্রিয় হয় যার কারণে সে সবচেয়ে বেশি নেকি পায় আল্লাহ আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি থাকতে পারে তুমি আমাদের মাফ করো আল্লাহ আমরা জুমার খুদ্াই এই সময়ে তুমি তো দোয়া প্রার্থনা কবুল করো এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই আশাধারী হয়ে আমরা উত্তরস্বরী পরবর্তী ছেলে মেয়ে তোমার দরবারে বলছি আমাদের বাপ দাদা চাচা খালা ফুকু নানি যারা এসব এলাকা থেকে চলে গেছে কবরে আছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো তুমি তাদের কবরকে প্রশস্ত করো তুমি তাদের কবরকে আলোকিত করো আমাদের যারা আত্মীয় স্বজন আমরা হাসপাতালে বাড়িতে অসুস্থ অবস্থায় আছে তুমি তাদের আরোগ্য দান করো তুমি তাদের সুস্থতা দান করো আন্তরিকভাবে জুমার খুদ্ভাই তোমার কাছে প্রার্থনা করি আমরা যারা বাড়িতে হাসপাতালে আছি তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে সুন্দর আচরণের অধিকারী করে দাও আমরা যেন সত্য সত্যই মানুষে মানুষকে ভালোবাসতে শিখি যেন মানুষের বিরুদ্ধে কথা না বলি যেন আচরণ খারাপ করে পরকাল না হারাই এই জোরালো দাবি তোমার দরবারে রেখে এই দুয়া প্রার্থনা তোমার দরবারে রেখে আজকের জুমার খোদবা এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহে ওসাল্লাম